Ah. দেখো ওই উঠলো ঈদের চাঁদ দেখো ওই ভাঙলো খুশির বাঁধ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ দেখো ওই উঠলো ঈদের চাঁদ দেখো ওই ভাঙলো খুশির বাঁধ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ করিয়া রমজানে রোজা রেখেছি আমরা মুসলমান খতমে তারা বি পড়েছি পড়েছি কুরআন রমজানে রোজা রেখেছি আমরা মুসলমান খতমে তারা বি পড়েছি পড়েছি কুরআন সদকা ও জাকাত দিয়েছি বিলিয়েছি দান বদলাতে তার আল্লাহ হবেন নিজে প্রতিদান সদকা ও জাকাত দিয়েছি বিলিয়েছি দান বদলাতে তার আল্লাহ হবেন নিজে প্রতিদান তার দয়াতে তার ক্ষমাতে পেয়েছি না যার তার দয়াতে তার ক্ষমাতে পেয়েছি না যার দেখো ওই উঠলো ঈদের চাঁদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাওলা পাকের কাছে আছে কবুল হলো যে ফরিয়াদ দেখো ওই উঠলো ঈদের চাঁদ দেখো ওই ভাঙলো খুশির বাঁধ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ আজ এ খুশির উৎসবে তাই নেই ভেদাভেদ আর বাদশা ফকির এক হলো ভাই আজ সবে সবার আজ এ খুশির উৎসবে তাই নেই ভেদাভেদ আর বাদশা ফকির এক হলো ভাই আজ সবে সবার ঈদগাহে নামাজ পড়েছি দরবারে মাওলার দুশ্মনে দাওয়াত করেছি বুক মিলিয়ে তার ঈদগাহে নামাজ পড়েছি দরবারে মাওলার দুশ্মনে দাওয়াত করেছি বুক মিলিয়ে তার ফুল আতরে উপচে পড়ে জান্নাতি সৌগা الإنسان ফুল আতরে উপচে পড়ে জান্নাতি সৌগাত দেখো ওই উঠল ঈদের চাঁদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ দেখো ওই উঠল ঈদের চাঁদ দেখো ওই ভাঙলো খুশির বাঁধ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কাছে কবুল হলো যে ফেরিয়া আজ ফাগুনের বইছে সুবাস পাক মদিনার বাই সেই বাতাসে চলছি ভেসে নূর দরিয়ার নাই আজ ফাগুনের বইছে সুবাস পাক মদিনার বাই সেই বাতাসে চলছি ভেসে নূর দরিয়ার নাই বাইরে ঘরে গ্রাম শহরে বাজলো প্রাণের সুর সব মুমিনের সব মোনাজাত আজ হলো মঞ্জুর বাইরে ঘরে গ্রাম শহরে বাজলো প্রাণের সুর সব মুমিনের সব মোনাজাত আজ হলো মঞ্জুর তকদিরে হোক হায়াত রিজিক দৌলত ইজ্জাত তকদিরে হোক হায়াত রিজিক দৌলত ইজ্জাত দেখো ওই উঠলো ঈদের চাঁদ মাওলা পাকের কাজ কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ দেখো ওই উঠলো ঈদের চাঁদ দেখো ওই ভাঙলো খুশির বাত মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ মাওলা পাকের কাছে কবুল হল যে ফরিয়াদ